খুশির তুফান নিয়ে এলো রমজান রহমতি বরকতি ভরা পাক মেহমান খুশির তুফান নিয়ে এলো রমজান রহমতি বরকতি ভরা পাক মেহমান খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরগতি ভরা পাক মেহমান সন্ধ্যার আকাশে যে চন্দ্র ভাসে সন্ধ্যার আকাশে যে চন্দ্র ভাসে সন্ধ্যার আকাশে যে চন্দ্র ভাসে সে চন্দ্র করে সম্বোধন খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকত ভরা পাক মেহমান খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকত ভরা পাক মেহমান নীল আকাশে এক ফালি চাঁদ করিয়া হবান উদার মনে খুশি হয়ে দিচ্ছে সারা জাহান নীল আকাশে এক ফালি চাঁদ করে আহ্বান উদার মনে খুশি হয়ে দিচ্ছে সারা জাহান নীল আকাশে এক ফালি চাঁদ করে আহ্বান উদার মনে খুশি হয়ে দিচ্ছে সারা জাহান শান্তিময় পবন বয় মাহে রমজানেতে শান্তিময় পবন বয় মাহে রমজানেতে খুশি তারে করি যে বরণ খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকত ভরা পাক মেহমান খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকত ভরা পাক মেহমান সন্ধ্যার আকাশে যে চন্দ্র ভাসে সন্ধ্যার আকাশে যে চন্দ্র সন্ধ্যার আকাশে যে চন্দ্র ভাসে সে চন্দ্র করে সমধন খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকত ভরা পাক মেহমান খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকত ভরা পাক মেহমান জীবন গরম হিরালই বাতিল করো নাশ এলো ঘুরে সবার তরে রমজানের ওই মাস জীবন গরো হিরালই বাতিল করো নাশ এলো ঘুরে সবার তরে রমজানের ওই মাস জীবন গরো হিরালই বাতিল করো নাশ এলো ঘুরে সবার তরে মোমিন মনে ফিরে পেল আমুল হাতিয়ার মোমিন মনে ফিরে পেল আমুল হাতিয়ার ছিঁড়ে ফেলে শৈতানি বাঁধ খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকত ভরা পাক মেহমান খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরগতি বড় পাক মেহমান সন্ধ্যার কাশে যে চন্দ্র ভাসে সুন্দর কাশে যে চন্দ্র ভাসে সুন্দর কাশে যে চন্দ্র ভাসে সে চন্দ্র পারে সম্বোধন খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকতি ভরা পাক মেহমান খুশির তুফান নিয়ে এলো রমজান রহমত বরকতি ভরা পাক মেহমান